بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة সুনিশ্চিত বিষয় সুনিশ্চিত বিষয় কি আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم سبع